میرے آقا میرے مولا میرے آقا میرے مولا میرے آقا میرے مولا میرے آقا میرے مولا محمد الرسول اللہ محمد الرسول اللہ محمد الرسول اللہ محمد الرسول اللہ میرے آقا میرے مولا میرے آقا میرے مولا میرے آقا मेरे मौला मेरे आका मेरे मौला मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह মুহাম্মাদুর রসুল্লাহ তুমি হলে আরবের ফুল তুমি আমার প্রিয় রাসুল তোমার প্রেমে হলাম ব্যাকুল প্রভুর কাছে আমার আকুল যাব আমি মদিনাতে হৃদয় ভরে দেব সালাম শোনাবো আমি তোমাকে আমার মনের যত কালাম শুনে নাও গনবি তোমার প্রেমে হল তোমাকে ছাড়া আমরা সবাই কিছু বুঝি না ধরার বুকে তুমি এলে আলোর মশাল জেলে দিলে দিশে হারা দিশা পেল সর্বহারা সবই পেল মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মোহাম্মদুর রসুল রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ধরার বুকে তুমি এলে আমি নামা এরি কুলে রুমের প্রাসাদ ধসে গেল আগুন কুণ্ড নিভে গেল খুশি হলো সকল দুঃখী সোনালি ভোর দিল কি খুশিতে সারা দুনিয়া মাতোয়ারা হয়ে গেল উকি দিয়ে চাঁদ সে তারা গ্রহ রবি বলে আমি নাকে ও আমেনা দেখাবি মোদের একটু রাসুলকে দেখে দেখে জোড়াবো চোখ ভালোবাসাই ভরিব বুক মোদের রাসুল প্রিয় রাসুল মোহাম্মদুর রসুল্লাহ মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা मेरे मौला मेरे आका मेरे मौला मेरे आका मेरे मौला मेरे आका मेरे मौला मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह তুমি আমার প্রিয় নবী তুমি হলে ধরার রবি তুমি বিনা বৃথা সবই তুমি ছাড়া জীবন ডুবি তোমার প্রেমে হব কুরবান জীবন দিয়ে রাখিব মান হতে দেব না তোমাকে ধরার বুকে কভু অপমান শুনে রাখই কাফেররা নাস্তিকেরা নবীকে গালি দিলে প্রতিশোধ নেব তোদের থেকে আমরা তিলে তিলে আমার নবীর হৃদয়ের চাঁদ মানিব না তারে অপবাদ জীবন গেলে জীবন যাবে জীবন প্রদীপ নিভে যাবে মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মেরে আকা মেরে মাওলা মোহাম্মদ محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه